আবু হুরাইরাহ হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ শীঘ্রই তোমাদের মধ্যে মরিয়ামের পুত্র ঈসা আল্লাহ সাল্লাম শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন তখন সম্পদের ঢেউ বয়ে যাবে এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না তখন আল্লাহকে একটি সিজদা করা তাম্মাম দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ হতে অধিক মূল্যবান বলে গণ্য হবে অতপর আবু হুরাইরা হদিল্লাহ তাল্লাহ্ন বলেন তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে এই আয়াতটি পড়তে পারো অর্থাৎ কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার অর্থাৎ ঈসা আলাহিসাল্লাম এর মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন তিনি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন সুরা আন নিসা আয়াত নম্বর একশো